تَعْلَمُونَ أَنِّي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ তোমরা মুসা সেই কথাটি স্মরণ করো যা তিনি তার কওমকে বলেছিলেন হে আমার কওমের লোক তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা ভালো করে জানো যে আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত রসুল এরপর যেই তারা বাঁকা পথ ধরল অমনি আল্লাহ তাদের দিল বাঁকা করে দিলেন আল্লাহ ফাসিকদের হৃদয় দান করেন না وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين আর স্মরণ করো ঈসা ইবনে মারিয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন হে বন ইসরায়েল আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রসুল আমি সেই তাওরাতের সত্যতা প্রতিপাদনকারী যা আমার পূর্বে এসেছে এবং একজন রসুলের সুসংবাদ দাতা যিনি আমার পরে আসবেন যার নাম আহমদ কিন্তু যখন তিনি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলেন তখন তারা বলল এটা তো সুস্পষ্ট প্রতারণা ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে অথচ তাকে শুধু ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে আল্লাহ এরকম জালেমদের হৃদায়ত দেন না এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় অথচ আল্লাহর ফায়সালা হল তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন কাফেরা তা যতই অপছন্দ করুক না কেন তিনি সেই মহান সত্তা যিনি তাঁর রসুলকে হৃদায়ত এবং দিনে হক দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দিনকে অন্য সকল দিনের ওপর বিজয়ী করেন চাইতা মুষ্টিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين হে ইমান আনয়নকারীগণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আজাদ থেকে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 طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين হে ইমানদারগণ তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও ঠিক তেমনি যখন ঈসা ইবনে মারিয়াম হাওড়িদের উদ্দেশ্যে বলেছিলেন আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে কে আমার সাহায্যকারী তখন হাওয়ারিরা জবাব দিয়েছিল আমরা আছি আল্লাহর সাহায্যকারী সেই সময় বন ইসরায়েল জাতির একটি দল ইমান আনয়ন করেছিল এবং আরেকটি দল অস্বীকার করেছিল অতঃপর আমি ইমান আনয়নকারীদেরকে তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি যোগালাম এবং তারাই বিজয়ী হয়ে গেল